এখানে আমরা দেখি আস্তে আস্তে বৎসরে বৎসরে সন্তানাদি জন্ম হচ্ছে এবং আমি অল্পের উপরে বলে যাচ্ছি এসব ঘটনাগুলো আর অনেক কথা আছে সেজন্য আমি সবাই প্রায় এগুলো জানেন অল্পের উপর আমি স্পর্শ করছি এটা এখানে এই পুত্র জন্মবার পরে তিনি কি করেন সেই পুত্র তার কাছে দিয়ে দেন কার কাছে দেওয়ার জন্য যান কংস এবার ভালো মানুষই দেখিয়ে বলেন এটা তো মানবে না মারবে তো আট নম্বর গর্ভ তাই এটা নিয়ে যাও তোমাদের এই বাচ্চা তো কিছু হবে না এই বাচ্চাটা তোমরাই রাখো এবার দেবজি দেব দেবর্ষী নারদ চিন্তা করলেন এই ওষুধটার পাপ যতক্ষণ পূর্ণ না হবে তো মরবে না তখন এই দেব দেবর্ষী নারদের কাজিয়ে দেবর্ষী নারদ চলে এলেন তারা সবাই সভা থেকে উঠে দাঁড়ালো ঋষিবর এসছেন রিসিভার বলছেন কি খবর কি ভালো তো সব খবর শুনলেন শুনে বললেন এরকম এরকম ব্যাপার একটা আকাশবাণী হয়েছে আমাকে মারার মতো সেই আমার বোনের গর্বে নাকি এরকম হবে তো প্রথমে একটা সন্তান ওই ছেড়ে দিয়েছি বলে করলে কি বলতে কেন বলে ওর আট নম্বর গর্ব আমাকে মারবে বলেছে ওই ছেড়ে দিয়েছি বলে তোমার মতো বোকা তো কেউ নেই তুমি কংস এত বড় রাজা দেবতারা কত বুদ্ধিমান জানো চালাক অষ্টম গর্ব বলেছে ওরা চালাকি চালাকিও তো করতে পারে অর্থাৎ এক নম্বর থেকে গুনলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর আট থেকে যদি উল্টো গুনে আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক কংস বললো তাই তো এক নম্বরটা আট নম্বর হতে পারে সঙ্গে সঙ্গে গেল মার বেটাকে সঙ্গে সঙ্গে একেবারে বাচ্চাকে নিয়ে আমার মারতে আরম্ভ করলো প্রত্যেক বাচ্চা জন্মায় আর সমস্ত বাচ্চা করে একদম বিনাশপ্রাপ্ত করে শেষে একটা কন্যা জন্মালো সেই কন্যাকে কাতর ভয় প্রার্থনা করলো জীবনদানের জন্য দেবকী যে ভাই এ তো তোমাকে মারবে না এ তো কন্যা বউ ওসব কথা জানি না দেবতারা চালা কখন কি করে বলা যায় না আমি মেয়েকেও মারবো কেড়ে নিয়ে চলে গেল আর যখন এই শিলাপৃষ্ঠে আছাদ দিয়ে মারবে তখন সে হাত থেকে চলে গিয়ে অষ্টভুজ রূপ ধারণ করলো উপরে ধারণ করে দেবী অট্ট হাস বলছেন বৈষ্ণবী দেবী ওপর থেকে বলছেন এই বেটা আমাকে মেরে কি করবি তোকে যে মারবে সে অলরেডি জন্ম হয়ে গেছে এইভাবে হ্যাঁ এইভাবে বলছেন এখন কংসের মাথায় ঢুকছে না ব্যাপারটা কি হলো আমি তো সব বাচ্চাকে মেরে ফেলেছি এখন এখানে কোথায় কি হলো ঘটনাটা কিছু বুঝতে পারলো না কংস এখানে একটা ঘটনা হয়েছে যখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হবেন তার পূর্বে বাসুদেব কলা অনন্ত ভগবানের যে কলা অনন্ত দেব তিনি কি করেছেন দেবকী দেবীর গর্বে এসেছিলেন সেটা কংস খবর পেয়েছে দেবকীর আবার গর্ব হচ্ছে তখন সাবধানে রয়েছেন যখন গর্ব আমি মারবো আমি রেডি হয়ে রয়েছি একেবারে ঘুমোতে পারে না বেচারা শুতে পারে না ঘুমোতে মানে যেখানে যায় খালি চিন্তা আঁতকে ওঠে ভয়েতে এত ভয় সংগ্রাম্য যোগেনা কংস এবার ভয়ের দ্বারা কৃষ্ণকে প্রাপ্ত হয়েছে এসব কথা আমি আলোচনা করেছিলাম পূর্বে এখন সেখানে কি হলো অনন্তদেব গর্ভে এসছেন এসে ভগবানের আদেশ হয়েছে যে একে নিয়ে চলে যেতে হবে কোথায় রোহিণীর গর্ভতে ট্রান্সফার করতে হবে বলে কি সম্ভব নাকি বলে হ্যাঁ ভগবানের পক্ষে সবই সম্ভব যোগমায়াকে আদেশ করেছেন দেবী শোনো তুমি আমাকে তো শ্রদ্ধা কর ভালোবাসো দেবী তো দেবী তো ভগবানেরই সব কিছু তা দেবীকে আদেশ করলেন এক কাজ করো বসুদেব কলানন্ত আমার অগ্রজ এসছে তাকে নিয়ে চলে যাও গর্ব সেখানে নিয়ে গিয়ে রোহিণীর গর্ভতে স্থাপন করো রোহিণী কোথায় রয়েছেন না বলছেন গোকুলে রয়েছেন গোকুলে কেন রয়েছেন তারও পেছনে অনেক কারণ আছে আমি সব কারণ বলবো না এখন অনেক কারণ আছে কেন রোহিণী মা ওখানে ছিলেন এর পেছনে অনেক কারণ আছে সেখানে রোহিণীর গর্ভে এবার চলে গেল সেখানে ভেতর গর্ব আর এখানকার সব লোক প্রতিবেশী যারা আছেন কারাগারের চারিদিকে হই হই উঠে বলল যে দেবকীর গর্ভপাত হয়েছে দেবকীর গর্ভপাত হয়েছে এটা খবর পেয়ে গেল গর্ভটাকে কাউন্ট করা হলো সপ্তম গর্ভ হয়ে গেল ছটা ছেলেকে তো আগে মেরেছে এবার কংস কাউন্টে আনতে গোনা হিসাবের মধ্যে আনতে পারছে না কেন এটা তো আদৌ সন্তান হয়নি এটা তো গর্ভকে ট্রান্সফার করেছে কিন্তু ও বুঝতে পারছে না সপ্তম গর্ভ এটাই ছিল এটাকে তো ভগবানের মায়া যোগমায়া নিয়ে গেছেন সেখানে এখানে অষ্টম গর্ভে ভগবান এসছেন কংসের হিসাবে মিলছে না আর মিলবে কি করে ভগবান যেখানে ভগবানের মায়া যেখানে কাজ করছে ভগবানের যোগমায়া সেখানে আর কি হবে এইভাবে হয়ে কি হলো ধীরে ধীরে যখন একটা একটা করে ছেলেকে দেয় প্রথম ছেলেকে যখন এরকম বলে নিয়ে যাও কংসের কিন্তু বিশ্বাস হচ্ছে না একটু আগে ঘটনা বলছি যখন দেবর্ষী নাটক বুঝিয়ে গেল তখন তো মাথা খারাপ হয়েই গেল এর আগে একটু মাথাটা ভালো ছিল তখন বলছিল না এই ছেলেটা তো মারবে না মেরে কি দরকার আট নম্বর ছেলেটাকে মারব যখন ছেলেটাকে ফেরত দিচ্ছে বসুদেবজি কোলে করে ফেরত আনছে আনতে আনতে বলছে এই অসুরকে বিশ্বাস নেই কখন যে মন ফিরে যাবে আবার বলবে মার মার কাট কাট বলবে তাহলে কি বিশ্বাস নেই সেই বলছেন কিং সাধু সাধুনাম বিদুষাম কিম অপেক্ষিতাম কিমা কার্যম কদর জানাম দুস্তাজ্যম কিম ধিতাত্মনাম খুব সুন্দর একটা একটা সিদ্ধান্ত কিং সাধু সাধুনাম সাধু যাকে বলবে সাধু সে কি না সহ্য করতে পারে সব সহ্য করতে পারে কিং দুঃস্বাম্নু সাধুনাম বিদুষাম কিম অপেক্ষিতাম যারা বাস্তবিক বিদ্বান তারা কোনো কিছু অপেক্ষা রাখে না যারা বাস্তবিক তত্ত্ব জেনেছে কিম কার্যম কদর ইয়ানাম যারা কদর্য হৃদয় সম্পন্ন ব্যক্তি কুৎসিত হৃদয় তারা সব কিছু করতে পারে পারে না আমরা দেখি যে একটা মুসলমান রাজধানীতে এক রাজ্যতে বাবা বাবাকে ছেলে মেরে ফেলেছে মেরে ফেলে রাজধানীতে বসে রয়েছে এ ভাইকে কেটে ফেলেছে কত সব কথা আমরা জেনেছি কিম অকার্যম কদর জানম আর দুস্তার্যম কিম ধিতাত্মনম যারা ধিতাত্মন যারা ধৈর্য সহ্য অবলম্ব আত্মাতে স্থিত তারা কোনো কিছুকে ত্যাগ করতে পারে না সব ত্যাগ সবই তারা ত্যাগ করতে পারেন শরীরও ত্যাগ করতে পারেন ভগবান দুস্তার্যম কিম ধিতাত্মানাহম এইভাবে পরবর্তীকালে দেখলাম কংস আবার সেই সব শিশুগুলোকে মেরে ফেললো আর সেখানে এই দেবী বিষ্ণুদেব দেবীকে কারাগারের মধ্যে তো বদ্ধ করেই দিল বলার পর আর বিশ্বাসই করে না কারাগারের মধ্যেই সব সন্তান জন্ম হচ্ছে কারাগারের মধ্যেই গিয়ে কেড়ে নিয়ে আসছে মারছে অত্যাদি কথা এখন আমাদের প্রশ্ন হলো কারাগার কারাগারের ভেতরে আবার শৃঙ্খলা অর্থাৎ শেকল বেঁধে রেখেছে কিরকম অবিশ্বাস দেখো একে তো কারাগারের ভেতরে রয়েছে তার উপর আবার এখানে বড় বড় শেকল আদি বেঁধে রেখেছে ভালো করে বোঝো কি কাণ্ড কারখানা শেকল দিয়ে কারাগারের ভেতর তারা বিশ্বাস হচ্ছে না এভাবে করতে করতে সেখানে তাকে বাধা রইল বসুদেব দেবকীর নিগরে রইল আর একটা একটা করে এরকম কষ্ট হচ্ছে দেখছেন কংস কি অত্যাচার করছে এই ভারতে রোহিণী গর্ভ যেখানে হলো রোহিণী গর্ভ এবার ধীরে ধীরে সেখানে বাড়ছে সেখানে রোহিণী গর্ভ আবার আস্তে আস্তে সেখানে বাড়ছে সেখানে বাড়ছে আর ততদিন এখানে যে কৃষ্ণের গর্ভ সঞ্চারিত হয়েছে কৃষ্ণ আসছেন মানে কৃষ্ণ মানে কৃষ্ণ দেবকীর গর্ভেতে সঞ্চারিত হয়েছেন কৃপা বলে এটা মানু এটা মনুষ্য জগতের যেরকম লীলা ওরকম নয় বসুদেবজি দেখলেন এরা জ্যোতি আসছে এসে দেবকীর গর্বে ঢুকে গেল আমার থেকে যেমন সচিমা জগন্নাথ মিশ্রের কথা আপনারা শুনেছেন সচিমা তার জগন্নাথ মিশ্রের থেকে এক আলো জ্যোতি চলে গেল সচিমায়ের হৃদয়ে তারপরে গৌর হরি এলেন এটা কোনো রক্তমাংসের আবির্ভাবের মতো আমরা তুলনা করবেন না করলে অপরাধ হবে আমরা দেখলাম ধীরে ধীরে এইবার কি হলো বাই যে এখানে শঙ্কর্ষণ এখানে কি করলেন তার আগে তো দেবীকে আলোচনা করেছি আমি অল্পের উপরে কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যকেতি চ মায়া নারায়ণী ঈশানী শরদেতি অম্বিকেতি চ ইত্যাদি নামে তোমাকে লোকে প্রশংসা করবে দুর্গে ইতি ভদ্রকাল ইতি বিজয়া বৈষ্ণবী ইতি চ এটা আগে বলার কথা ছিল আমি আগে পরে বললাম বলছেন নাম ধ্যানি কুরবন্তী স্থানানি চ নরা ভুবি দুর্গেতি ভদ্রকালী বিজয়া বৈষ্ণবী ইতি চ কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্য কন্যকেতি চ মায়া নারায়ণী ঈশানী শারদেতি চ অম্বিক বলছে শারদেতি অম্বিকে অম্বিকে অম্বিকেতি চ ইত্যাদি নামে তোমাকে সবাই পূজা করবে কোনো চিন্তা করো না বলছেন অর্চৈস্বন্তী মনীষাস্তম সর্বকাম বরেশ্বরী তোমাকে সবাই আরাধনা করবে আমার এটা আশীর্বাদ রইল মানুষ ধূপ বলছেন ধূপোপহার বলিবিহি সর্বকাম বরপ্রদাম ভগবান এটা আশীর্বাদ সেই জন্য দেবী সবাইকে তার মনস্কামনা পূর্ণ করবার শক্তি লাভ করেছেন বৈষ্ণবী দেবী হিমালয় আছেন যারা গেছেন তারা জানেন আর গর্ব সংকর্ষণাৎ ত্বম্বই প্রাহু সংকর্ষণম ভুবি রামেতি লোক রমনাথ বলম বলবৎ উচ্ছ্রেয়াত বলছেন এখানে রামেতি রাম নামে রমন করেন আনন্দ দেন বলে রাম হবে রামেতি লোক রমনাথ বলম বলবৎ উচ্ছ্রেয়াত অধিক বলকে বলের জন্যই হবে এখন এখানে আমরা দেখলাম দেবকীর গর্ভ এখানে কৃষ্ণ আবির্ভাব হবেন কৃষ্ণ আগে আবির্ভাব হয়েছেন তাড়াতাড়ি আবির্ভাব হয়েছেন যেরকম নিয়ম সেরকম আবির্ভাব হননি হ্যাঁ ওখানে হিসাব করলে দেখব বলরাম ওখানে কত মাসের গর্ভ সেখান থেকে ট্রান্সফার করা হয়েছে সেখান থেকে যদি যোগ করি কৃষ্ণ যতক্ষণ আবির্ভাব না হচ্ছেন তার কিছুকাল সময় পূর্ব পর্যন্ত বলরাম অপেক্ষা করেছিলেন গর্বে অর্থাৎ কৃষ্ণ আবির্ভাব হয়েছেন তাড়াতাড়ি আর বলরাম আবির্ভাব হয়েছেন আরও দেরি করে সময়টা বেশি নিয়েছে এইভাবে সব হিসাব আছে অপূর্ব আমি বৃন্দাবনে বিভিন্ন সময় বলরামের তিথি উপলক্ষে এইসব আলোচনা করেছি অনেক এইসব আলোচনা হয়েছিল অনেকে ভাবেন যে যারা অজ্ঞানে রয়েছেন তারা বিচার জানেন না তারা মনে করেন বলরাম এক বছর আগে জন্মেছে আর কৃষ্ণ জন্মেছেন এক বছর পরে কিন্তু আমাদের ভাগবত তা বলে নাই এইসব কথা আমরা যদি চিৎকার করে ওদেরকে বলি তথাপি ওরা এসব মানতে চায় না ও বলরামের জন্য আলাদা একটা তিথি করেছে সেই বলরামের তিথিতে এই বৃন্দাবন উত্তরপ্রদেশ সবাই হই হই করে যায় বলে বলরামজি মহারাজ কি বলে বলরামের আবির্ভাব কিন্তু আমাদের বিচার স্বাস্থ্যের বিচার পরিষ্কার বলে দিচ্ছে তা নয় কৃষ্ণের সঙ্গে বলরামের বয়সের পার্থক্য মাত্র পনেরো থেকে ষোলো দিন তাও হবে কি না এই রকম পার্থক্য একই সঙ্গে আবির্ভাব প্রায় হয়েছে বলরাম অপেক্ষা করছিলেন কৃষ্ণ আবির্ভাব হওয়া পর্যন্ত কৃষ্ণ আবির্ভাব হবে তার ঠিক একটু আগে আবির্ভাব হয়েছেন তারপর কৃষ্ণ আবির্ভাব হয়েছেন এই কথাটা জগতের লোক জানতে চাইছে না বললে আপনার কাছে প্রমাণ কি আছে আমি বলে ভাগবত থেকে সাক্ষাৎ আমি প্রমাণ দিয়ে দিয়েছি সবাইকে সেখানে আমার লীলা আলোচনা হবে সেখানে দেখবেন কৃষ্ণ বলরাম যখন হামাগুরু দিচ্ছেন কৃষ্ণ বলরাম একসঙ্গে হামাগুড়ি দিয়ে চলছেন রিঙ্গমানৌ হামাগুড়ি দিয়ে চলছেন নন্দের বারান্দায় এখন আমার প্রশ্ন হলো যিনি এক বছর আগে আবির্ভাব হয়েছেন তাও যাকে আগে অলরেডি বলে দিয়েছেন যে বলরাম বলাধিক্ষাত বলম্বিদু যার বলশালী অত্যন্ত সে এক বছর আগে জন্মেছে সে কৃষ্ণের সঙ্গে কেন হামাগুড়ি দেবে সে তো উঠে চলবার কথা যে বাচ্চাটা এখন হামাগুড়ি দেবে তখন এই বাচ্চাটা যেহেতু বল বেশি আবার এক বছর আগে জন্মেছে তখন দৌড়াবে শাস্ত্রেরই তো বিচার ও বলছে তাও ওরা স্বীকার করছে না বল তোমাদের বিচার ভুল আমাদের বৈষ্ণব সিদ্ধান্তে কৃষ্ণ এবং বলরামের আবির্ভাবের যে তিথি অল্প সময়ের মধ্যে ব্যবধান কেউ জানে না এসব কথা এবং রাধারানীও তা কৃষ্ণ হয়ে যাওয়ার পর রাধারানীর যে আবির্ভাব এটাও সে উল্টোপাল্টা সব লোকে এসব ব্যাখ্যা করে জানে না তারা কেন রাধারানীকে ছাড়া কৃষ্ণ থাকতেই পারেন একথা কথা এ কথা গোপীগীতাতে আমি পরিষ্কারভাবে প্রমাণ করে দিয়েছি অনেকবার আলোচনা প্রসঙ্গে সেটা আমরা আলোচনা হবে দেখাবো রাধারানী অলক্ষে আবির্ভাব হয়ে গেছেন অলক্ষে চোখে দেখতে পাচ্ছে না কেউ অলক্ষে আবির্ভাব হয়ে গেছে রাধারানী আর এখানে যে বাস্তব আবির্ভাব এখানে দেখা যাচ্ছে সেটা বাইরের দৃষ্টিতে মনে হচ্ছে যেন একটু এদিক ওদিক বাস্তবিক আবির্ভাব হয়ে গেছে সেটা আমরা গোপীগীতা থেকে আলোচনা করেছি বিভিন্ন আহ ইউর অ্যাটেনশন প্লিজ সেখানে বলা হচ্ছে বাস্তবিক পক্ষে আবির্ভাব কিরমভাবে হয়েছিল না এগুলো সব টিকা কারণ গভীর রহস্যের মধ্যে আছে এখানে আলোচনা করে আমি পরে দেখাবো আলোচনা প্রসঙ্গে তাহলে বল্লাহজি মহারাজের আবির্ভাব হয়েছে দেব ব্রজের মধ্যে তারপরেই ভগবানের আবির্ভাব এইসব বিচারগুলো আমরা প্রমাণ দেখব যে কৃষ্ণের এবং বলরামের যে হামাগুরি লীলা বিভিন্ন লীলা সব দেখছি একসঙ্গে সব একসঙ্গে ভাই ভাই সব ছোট্ট এও ছোট্ট এও ছোট কেউ এত বড় নয় যে এক বছর বৃদ্ধি বড় সে ছুটছে তা তো ছোটার কথা ছিল তা হচ্ছে না সেই জন্য শাস্ত্রের প্রমাণে এইসব ভুল কথা ওরা সিদ্ধান্ত করেন এখন আমরা যখন কৃষ্ণ আবির্ভাব হবেন তখন সেখানে ব্রহ্মা আদি এসে ভগবানের গর্ভস্তুতি করছেন এমনিতেও জড়জগতে যেসব শুদ্ধ ব্রাহ্মণ বংশের লোক যারা শাস্ত্রীয় বিচার মেনে চলেন সেই সব গভীর রহস্য যারা জানেন সেই সব ব্যক্তিগণ যারা ব্রাহ্মণ বৈষ্ণব বংশ পরম্পরা ক্রমে তারা ব্রাহ্মণত্ব বজায় রাখতে পেরেছেন তাদের কথা বলছি তারা এখনও যদি সন্তান জন্ম হয় তখন গর্ভ আধানের পূর্বে গর্ভাধান সংস্কার হয় এটা আপনারা কেউই জানেন না কোথায় জানবে ম্লেচ্ছ সংসারে সব আপনারা রয়েছেন এইসব খবর কেউই বলেন যে থেকে সুন্দর সন্তান আবির্ভাব হবে সে গর্ভকে আগে পূজা করা হয় অনেক বিধান আছে আর পিতাও সেরকম পবিত্র হতে হবে মাতাও সেরকম পবিত্র সেই বংশে অনেক বড় বড় ব্যক্তির আবির্ভাব হয় দেখুন আজ থেকে একশো বছর আগেও একশো বছর আগেও বড় বড় মহা অনেক বড় বড় পুরুষ এসছিলেন এখন আসছে না কি কারণ এখন ব্যবিচার অনাচারে ভরে গেছে এখন একটাও ভালো পুরুষ মহাপুরুষ সহসা আসছে না কদাচিৎ এলেও লুকিয়ে রয়েছে আসে হয়তো নেই বলবো না লুকিয়ে রয়েছে আর আর যত গোহত্যা হচ্ছে তত আপনারা সব কষ্টে যন্ত্রণায় ছটফট করবেন ভোর হওয়ার সঙ্গে যখন আপনি এরকমের চোখ ডলতে ডলতে সকালবেলা উঠবেন অরুণোদয়ের পূর্বে তখন এই ভারতবর্ষের মাটিতে সত্তর হাজার কম করে গৌমাতাকে কেটে ফেলা হয় সারা ভারতবর্ষের মধ্যে এই ভারতবর্ষটাকেই নাকি বলা হয় বেদভিত্তিক সমাজ গঠিত হয়েছে কিন্তু সবচেয়ে বড় কলঙ্ক হলো ভারতবর্ষই এখন সবচেয়ে বড় গোমাংসের রপ্তানিকারক বিদেশে সবচেয়ে বড় গোমাংস পাঠাচ্ছে আমাদের এই ভারতে ধিক্কার এই সমস্ত নেতাগুলোকে এদের সবাইকে ধিক্কার তাদের জন্ম মরণে কোনো রকম রাস্তা হবে না ভোরোয়া সঙ্গে সঙ্গে সত্তর আশি হাজার গোমা থেকে কাটা হচ্ছে আরও ডেভেলপ মেশিন আসছে যার দ্বারা কোনো হাতে কাটতে হবে না মেশিনে লাগিয়ে দিয়ে আমি এই বইয়েতে একটা মেশিনে ছবি দিয়েছি নেপালে এরকম মেশিন সবে এসছে সেই মেশিনে একসঙ্গে কয়েকশো গোমা থেকে একসঙ্গে কাটা যাবে আর সঙ্গে সঙ্গে ভূমিকম্প আরম্ভ হলো দেবদেব মহাদেব সেখানে পশুপতি না দেখ অসহ্য হয়ে সব ভূমিকম্প আরম্ভ করলেন মহাপ্রলয় সৃষ্টি হবে যদি গোমাতাকে কেউ রক্ষা না করেন প্রত্যেকে মিলে জাগরণ গোমাতাকে সেবা অবশ্যই করবেন যদি ভগবানের সেবা বাদ চলে যায় বাহ্য দৃষ্টিতে গোমাতার সেবা করলেও ভগবান সন্তুষ্ট হবেন ভগবানের সেবা করতে নিষেধ করছি না ভগবানের সেবা অত্যন্ত কঠিন কিন্তু গোমাতার সেবা বৃন্দা দেবীর সেবা গঙ্গা মায়ের সেবা যমুনা দেবীর সেবা করে দেখো করে দেখো প্র্যাকটিক্যালি হ্যাঁ ফল পাবে দেশি গোমাতা যেগুলোকে শুয়োরের বীর্য দিয়ে করা হয়েছে সেই গোমাতার কথা আমি বলছি না দেশি গোমাতাকে পরিক্রমা করবে পায়ে জল ঢেলে দণ্ডবোধ করবে যে কোনো কাজে যাবে তাকে দণ্ডবোধ করে যাবে তার ধুলি মাথায় নিতে হবে সর্বসময় সেই মাকে আদর করতে হবে নিজের মার থেকে অধিক আমার মাটা খালি আমাকে দুধ পান করিয়েছিল কিন্তু আমার এই গোমাতাটা খালি আমাকে দুধ পান সবাইকে দুধ দিচ্ছেন নিজের মার থেকে অনেক অধিক সেই মাকে যারা কাটবেন তাদের কোটি কোটি জন্মে তো নিষ্ঠার হবে না তারা নিস্তার পাবেন না গোমাতার এমন অবস্থায় যারা সেবা করেছেন তারা জানেন যদি কোনো কাজে যাচ্ছেন সেই গোমাতাকে যদি সেবা করে থাকেন ঠিকঠাক তার ভেতরে জাগরুক হয়েছে সমস্ত ভগবানের আছে অনুভব করতে পারবে তখন বলে যেতে হবে মা এই কাজে যাচ্ছি যাব তুই কি বলিস মা তখন মাথাটাকে রান করবে যাবি না অটোমেটিক্যালি মাথা নাড়বে করে দেখতে হবে সেরাম সেবা করতে হবে ওরম লোক দেখেন একটা পশু সেবা করছে ওরম না মা বুদ্ধিতে যেমন কৃষ্ণ নিজের মায়ের স্তনে যেমন এরকম মায়ের দুধ পান করতেন এরকম গোমাতার স্তনেতে এরকম পা দিয়ে মা মায়ের যেমন সেরকম দুধ পান করে কৃষ্ণ দেখিয়েছেন জগৎবাসী আজকে শিখুক কৃষ্ণের এইসব লীলাতে আমি গল্প করতে বসি না এখানে একটা ইভলিউশন আসুক এইসব হরিকথাতে সমস্ত জনজাগরণ হোক কি খেলা করছে এরা সব সমস্ত সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এখানে দেখুন এখানে বলছে ব্রহ্মা সেখানে কি হচ্ছে ব্রহ্মা এখানে স্তব করছেন স্তব করছেন সত্যব্রত ভগবানকে বলছেন কেন ভগবান হচ্ছে সত্য স্বরূপ সত্যকে বাদ দিলে কিছুই থাকে না তখন আর ভগবানের ভজন আমি চণ্ডাল হয়ে যাই আমি শূদ্র হয়ে যাই যখনই সামান্য সামান্য স্বার্থের জন্য আমাকে মিথ্যের আশ্রয় নিতে হয় তখন আমি সাধু থাকতে পারি না আমি চণ্ডাল হয়ে যাই আমি শূদ্র হয়ে যাই শাস্ত্র ওই জন্য বিচার করে দেখেছেন ব্রাহ্মণে আর্যব সাক্ষাৎ শূদ্রে অনার্যব লক্ষণম ব্রাহ্মণের ব্রহ্ম ব্রাহ্মণের লক্ষণ হল তিনি সত্যকে আশ্রয় করেছেন আর শূদ্রের লক্ষণ কি না তিনি মিথ্যকে আশ্রয় করেছেন শূদ্রে অনার্যব লক্ষণম অসত্যকে সত্য করি মানি অসত্যকে সত্য করি মানি বলছেন নিতাই চরণকে উপেক্ষা করে আমি অসত্যকে সত্য যেটা অসত্য সেটাকেই সত্য মনে করছি কত বড় সাধু হয়ে গেছি আমি অসত্যকে সত্য করি মানি সেই না আলোচনা প্রসঙ্গে দেখলাম সত্যব্রতম সত্য পরম সত্যম সত্য স্বজনী নিহিতঞ্চ সত্যে সত্য সত্যামৃত সত্য নেত্রম সত্যাত্মতম সত্যাত্মকম ত্বম শরণম প্রপন্যা সত্যব্রতম সত্যপারম ত্রিসত্যম সত্য সজনিম নিহিতঞ্চ সত্যি সত্য সসত্যমৃত সত্য নেত্রম সত্যাত্মক ত্বম শরণম প্রপন্না ব্রহ্মা আদিদেবগণ এভাবে প্রচুর স্তপ করেছেন হে সত্যব্রত হে পরম সত্যবস্তু হে ত্রিসত্য ত্রিসত্য কেন বলো একবার সত্য বলিত হয়ে যায় না প্রত্যেকটাই যে সত্য বলছে তার এক একটা একটা ব্যাখ্যা আছে যদি অ্যানালিটিক্যালি আজকে এই ভাগবত আলোচনা হতো তাহলে আমি করতে পারতাম এখন পারবো না সত্যব্রত তিনি আর পরম সত্য তিনি ত্রিসত্য মানে ভূত ভবিষ্যৎ বর্তমান কালের প্রেক্ষাপটে একমাত্র যে বস্তুটা নিত্য সত্য তাকেই বলছেন ত্রিসত্য সত্যস্য জহনীর নিতঞ্চ সত্যে যত সত্য যত সত্য বহির্ভূত হয়েছেন সেই সব সত্য সেখান থেকে এসছেন কোথা থেকে যত সত্য বহির্ভূত হয়েছেন সেগুলো সব সেখান থেকে এসছেন আমাকে অনেকে প্রশ্ন করেন এগুলো এখানে প্রশ্ন করতে পারে না যারা অত্যন্ত তত্ত্বজ্ঞানী বড় বড় বৃন্দাবনে সব প্রশ্ন করেন মহারাজ এই যে আপনি বললেন তাহলে যেগুলো মিথ্যে সেগুলো থেকে এসছে যেগুলোকে মিথ্যে বলে লোকে টাইটেল দিয়েছে কাইন্ড কত গভীর প্রশ্ন বেদান্ততে এসব বিচার আছে রসিক ব্যক্তিগণ এসব সব জঞ্জাল ফেলে দিয়ে দিন রাত এই রস আস্বাদন করবেন জগতের জঞ্জাল আর এই রস একসঙ্গে পাওয়া যায় না মা একসঙ্গে পাওয়া যায় না বাবা এসব হয় না এই জন্য এই রস আলাদা সেই না বলছেন অনেকে বলছেন মহারাজ আপনি তো বলেন জগতে সব কিছু ভগবান থেকে এসছে তাহলে এই যে এইসব দুষ্ট ব্যক্তিগুলো এই সব অসুর রাক্ষস আদি সবই তো তাহলে রাক্ষস থেকে এসছে ভগবান থেকে এসছে হ্যাঁ এসছে অসত্য বস্তু যেগুলোকে সেগুলো যেগুলোকে অসত্য করে নিত্য সত্য নয় এগুলো সোর্স কি সব ভগবান তাহলে ভগবান তো সত্যব্রত বললো কেন বলেছে এই কারণে সমস্ত সত্য ভগবান থেকে এসছে আর যেটাকে নিয়ে তোমরা ঝগড়া বিবাদ করছো এটা অসৎ এটা সৎ সৎ অসৎ নেতি নেতি নেতি নেতি এটা হবে না এটা হবে না এটা এটা অতৎ এটা তৎ এটা তৎ এটা অতৎ বেদান্তে এসব তক্ক করছে পণ্ডিতরা পণ্ডিতরা ফাইটিং করছে নিজেদের মধ্যে তর্কই সার ভগবানকে আর পেল না সারা জীবন তর্ক সারা জীবন তর্ক করে গেল সেখানে এই তর্ক করতে করতে তাদের আসল কিছুই লাভ করল না প্রশ্ন হলেই বেদান্তে বিচার আছে কি বিচার আছে বলছে সদ্বস্তু তো ভগবান থেকে এসছে এ তো প্রমাণ আছে যত সৎ ভগবান থেকে এসছে তার অসৎগুলো করতে গেলো বলে অসত সদজায়াতে অসত সদজায়তে যেটাকে তুমি অসৎ বলছো তোমার কাছে অসৎ ভগবান নির্লিপ্ত ভগবান বলছে অদ্বয় জ্ঞান তত্ত্ব তাকে আর সৎ অসতের কি বিচার আমাদের ব্যবহারিক জগতে সৎ অসতের এই সব বিচারগুলো করি নিত্য সৎ জগতের যা কিছু সেটা তো ভগবানের সঙ্গে একসঙ্গেই অবস্থান তাদের তার যেটাকে অসৎ বলে আলাদা করে ছেঁটে নিয়েছ তোমরা নাম দিয়েছ সেটাকে বেদান্ত সূত্রে বিবেচ বিচারে পাওয়া যায় অসত সদজায়তে অসৎটাকে কোথা থেকে পেলে যেটাকে অসৎ বলছ বলে অসৎটাও সব থেকেই এসছে অসৎটাকে ঔপাধিক তুমি যেটাকে অসৎ বলছ সেটা ঔপাধিক নাম বাস্তবিক পক্ষে কংস অসৎ ভালো কথা কিন্তু কংসর ভেতর থেকে যদি ছালটাকে ছাড়ানো হয় আমার কথাটা বোঝা গেল না হাসির কথা কংসর ছালটাকে ছাড়িয়ে নিয়ে ভেতরে যদি আমি স্বরূপের উদ্বোধনটা করতে পারতাম যেটা কাল বিশুদ্ধ আত্মা সেটাকে আর কংস হতো কি হতো সে ভগবানের দাস হতো যে মানে যে মানে না সকলেই কৃষ্ণের নিত্য দাস জগতে যত কোটি কোটি আছে সব ঘুরছে পোকার মতো কেহ মানে কেহ নাহি মানে সবে কৃষ্ণের নিত্য দাস তুমি মানতে পারো আবার নাও মানতে পারো দ্যাটস আপ টু ইউ কিন্তু মেনে নিলে তুমি প্রিভিলেজ সুবিধে পাবে আর না মেনে নিলে মরো জগতের পিতা কৃষ্ণ যেই না ভজে বাপ পিতৃদ্রোহী পাতকের জন্মে জন্মে তাপ খালি মরো আর জন্ম মরো আর জন্ম সুখ শঙ্করাচার্য এই জন্য সুন্দর বলেছেন না পুনরপি জননম পুনরপি মারানম পুনরপি মাতৃ জঠরে স্বয়নম এইভাবে শঙ্করাচার্য কীর্তন করেছেন আর সব লোক মায়াতে মোহিত হয়েছে এটা একটা মেয়ে ছেলে এটা একটা ব্যাটা ছেলে এ কি সুন্দর দেখতে কি সুন্দর সমস্ত মূর্খের দল কেউ জানে না এগুলো কিচ্ছু না সব ফানুস যেমন আমরা ছোটবেলায় খিরতাম সাবানের জলেতে এরম ফু করতাম এরা বুদবুদি উঠত ফট ফেটে গেল জল অবধ বেদান্ত আমরা আলোচনা করব পরে জলের বুদবুদের মতো এইসব সৌন্দর্যে আকর্ষিত হয়েও না এগুলো কিছু নয় শঙ্করাচার্য আরও ব্রহ্মচারী সন্ন্যাসী জন্য আরও খোলাখুলি বলেছেন যেটা আমার বলতেও ভাল লাগছে না কিন্তু কি বলবো বললেই ভালো একটা প্রমাণ থাকবে সন্ন্যাসী ব্রহ্মচারীদের লজ্জা দিয়ে বলেছেন শঙ্করাচার্য অপূর্বভাবে কিন্তু কেই বা মনে রাখে যদি মনে রাখতে পারত তাহলে ওই রকম ভীমরতি তাদের হতো না নারী স্তন ভর নাভি দেশম দৃষ্ট বা দৃষ্টবমাঙ্গামোহাবেশং এ বসাদি বিকারম মনসি বিচিন্তয় বারং বারম তুমি কি মোহ দেখে ব্যস্ত হচ্ছ ওটা কি জানো রক্ত আর মাংসের একটা বিকার কিচ্ছু নয় পোড়াবে যখন ফটফট করে চর্বিগুলো পুড়বে তুমি কি মেয়ে ছেলে দেখছো কি বেটে ছেলে দেখছো কি সৌন্দর্য দেখছো সৌন্দর্য দেখতে চাও এসো আমার সঙ্গে আমি তোমাকে সৌন্দর্য দেখাবো আমি তোমাকে সৌন্দর্য দেখ গুরু পাতে সৌন্দর্য দেখা কাকে সৌন্দর্য বলে যেটা রামানুজাচার্যের এই বংশের এখানে অনেক ঘটনায় পরে বলবো এসব কথা সেখানে এক আচার্য তাকে কিভাবে তার গুরুদেব নিয়ে গিয়ে রঙ্গনাথের সৌন্দর্য দেখেছে তুমি সৌন্দর্য দেখতে ভালোবাসো না তার শিষ্য অত্যন্ত জড়জগতের সৌন্দর্য দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়ত আর রামানুজাচার্য তাকে কী করেছেন সবার কাছে নালিশ করছেন শিষ্য শিষ্যরা বলে আপনার এই শিষ্য ধনুদাস দেখুন বারবার খালি নিজের স্ত্রীর দিকে তাকিয়ে থাকে আর স্ত্রীর দিকে সবাই তাকায় কিন্তু একটা নোংরামো বলে কথা আছে বলে এখানে প্রসেশন চলছে আর স্ত্রীর কি করছেন স্ত্রীর মাথায় এরকমভাবে ছাতাটাকে ধরেছেন স্ত্রীর গায়ে যেন সূর্য না লাগে আর স্ত্রীর মূর্তিটাকে দেখতে মানুষের চলে সামনে ছাতাটাকে নিয়ে সামনে ও স্ত্রী চলছে এরকম ও চলছে এরকম উল্টো স্ত্রী চলছে এরকম ও স্ত্রীর সৌন্দর্য দেখতে দেখতে ছাতাটাকে মাথায় নিয়ে স্ত্রীর গায়ে যেন ছাতা না গরম না লাগে সূর্যের চলছে সবাই মিলে অত্যন্ত দুধ তার ধিক্কার এত কামুক ব্যক্তি রামানুজাচার্যের কাছে অভিযোগ গেছে আপনার শিষ্য দেখুন এরম অবস্থা রামানুজাচার্য বলে দাঁড়া আজকে ব্যবস্থা করবো ওর <laughs> সবাই নালিশ করছে ওকে এমন করব জগতের লোক ওর পা ছোঁবে আজকে তো তোরা গালাগাল দিচ্ছি দানা ধনুদাসকে নিয়ে গেল সৌন্দর্যের লালসা দেখবা স্ত্রী অত্যন্ত সুন্দরী তাকে নিয়ে গেছে সৌন্দর্য দেখবি চল আমার সঙ্গে সৌন্দর্য দেখবি চল আজকে তোকে সৌন্দর্য দেখাবো নিয়ে গিয়ে রঙ্গনাথের কাছে দাঁড়িয়েছেন রঙ্গনাথকে মনে মনে পাত্র প্রভু এ রূপের লালসায় মরছে পতঙ্গের মতো তুমি দয়া করে একে একটু দর্শন দাও দেখে একে বাঁচাও সঙ্গে সঙ্গে রঙ্গনাথের সেই রূপ ভেসে উঠলো দেখ এই রঙ্গনাথ দেখ এবার থাকা কোন সৌন্দর্য দেখবি জগতের এই সৌন্দর্যের কাছে কি আছে পাগল হয়ে দেখে কি কি দেখছি সাক্ষাৎ বৈকুণ্ঠ রূপ দেখছেন যে রূপ দেখবার পর জগতে ঢুকে খা থু খা থু থুতু ফেলতে ইচ্ছে করবে যেটা রূপগোস্বাইপাত বলেছেন আমি বলছি না রূপগোস্বীবাদ বলেছেন যদ্যপি মন যদ্যপি মম মন কৃষ্ণ যদ্যপি মম মন কৃষ্ণ পদারবিন্দে নব নব রসধ্যাম রন্তুম আসিত তদবধি বত নারী সঙ্গমে স্মর্য মানে সুষ্ঠু নিষ্ঠিবরঞ্চ মুখ বিকার ভাবতি খা থু আমি কাউকে ঘৃণা করছি না স্বাস্থ্যের কথা এটা তুলে ধরবার জন্য যাতে আপনাদের হৃদয়তে দাগ কেটে যায় লজ্জা হয় এই জন্য এরমভাবে কথাগুলো বলছি অভদ্রের মতো কিন্তু অভদ্র নয় এখানে বলছেন সত্যব্রত ভগবান আর তার সব কিছুই সত্য তাহলে অসৎ এসছে এই থেকে এইভাবে ধীরে ধীরে তারা অনেক স্তব করছেন আর তারপরে তারপরেতে কয়েকটা স্তব আমার না করলেই নয় এগুলো না বললে হবে না যদিও আমাকে দ্রুতগতিতে কাল থেকে এগোতে হবে বলছেন ব্রহ্মা বলছেন ব্রহ্মাদিদেবগণ যে অরবিন্দ আক্ষ বিমুক্ত মানিনহা তৈয়স্ত ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয় আরুজ কৃচ্ছেন পরম পদম তত পততি অধো অনাদৃত জুস্মতঙ্গ্রয় কি বলছেন যে অরবিন্দ আক্ষ বিমুক্ত মানিনহা তৈয়স্ত ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয় আরুহ্য কৃচ্ছেন পরম পদম তত পততি অধ অনাদৃত যুষ্মত অঙ্গ্রয় হে প্রভু হে প্রভু যারা বিমুক্ত মানি আমি মুক্ত হয়ে গেছি কত বড় আমি হনুমান হয়েছি আমি মুক্ত হয়ে গেছি এরকম বলে যারা অভিমান করছে মায়াবাদীগণ তাদের ক্ষেত্রে বলছে হে অরবিন্দ আকশো হে পদ্মপলাস লোচন যারা মুক্ত হয়ে গেছে বলে অভিমান করছে আমি মুক্ত তারা তোমার চরণে কোন রকম ভালোবাসা পায় নাই তোমার চরণকে নিত্য বলে মানে না তারা জানে না যে তোমার লীলা সত্য তুমি সত্য সব কিছু সত্য যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম শেষে তো তাসের মতো সেই কথাগুলোকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি গুরু কৃপাতে এইটা দিয়ে শুরু করেছিলাম যে বস্তুটাকে আপনারা জানতে পারেন না যে বস্তুটাকে কোনো ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় না বুদ্ধির দ্বারা মাপা যায় না মনের দ্বারা ধারণ করা যায় না সেই বস্তুটাকে আমরা কি করে প্রাপ্ত হব কি করে তার ভজন করব এইসব প্রসঙ্গ হৃদয়েতে আসা দরকার এইসব প্রশ্ন এইসব জিজ্ঞাসা আসা দরকার এইসব না হলে আমরা এগোতে পারবো না সেই জন্য বলছেন মায়াবাদী যখন বলছেন আমার বিমুক্ত হয়ে গেছি হা হা হা হা এরকম দাঁতগুলো বার করে দিচ্ছেন বত্রিশ পার্টি এগুলো আমরা স্বাস্থ্যের বিভিন্ন সময় আলোচনা করে দেখব স্বাস্থ্য আলোচনা করতে করতেই আসবে রূপগোস্বামীবাদের কথা বললাম আবার অন্যান্য সব আসবে দেখবেন সেখানে আসবে সব প্রশ্ন আসবে ভার আশ্চর্য কথা কালকেই আলোচনা করব সেসব কথা সেখানে বলছেন তারা তোমার চরণে ভালোবাসা লাভ করে নাই তারা জানেই না মানেই না তোমার যদিও বা তারা বিগ্রহকে অর্চন করে ওই তো মহারাজ মায়াবাদী রীতিতে বিগ্রহ আছে মহারাজ ধিক্কার মিথ্যে কথা বলছে ওরা ওরা অর্চন করছেন না বল না করছে আমি দেখে এলাম ভুল কথা তুমি ভুল দেখেছো তুমি ভুল দেখেছো মায়াবাদী অর্চন করছেন না করছে দেখলাম মানে ভুল দেখেছো গুরুর কাছে এসো তুমি গুরুর কাছে এসো নিজে নিজে কোনো মানে করতে যেও না গুরুর কাছে এসো সে বলে দেবে ওর মধ্যে কি রহস্য আছে কি রহস্য আছে মহারাজ কি রহস্য আছে বলছে সাধক আনাম হিতার থায়ও ব্রহ্মরূপ কল্পনা ওরা সাধকে ওরা মনে করে আমরা সাধক আমরা ভজন করা সুবিধের জন্য একটা রূপ আমরা কল্পনা করে রেখেছি একটা মূর্তি মানি যে এ সাধকা নাম হিতার থায়ও ব্রহ্মরূপ কল্পনা কিন্তু অ্যাবজার্ড এ কথা মিথ্যা এ কথা মিথ্যা তারা মিথ্যাবাদী তারাও গুরু পূজা করেন আমরা যখন গুরু পূজা করি হ্যাঁ গুরু এই যে ভীষ্মপঞ্চক আদি গুরুপঞ্চক আমরা পুজো করি ওরাও করে কিন্তু ওদের পূজার মধ্যে কোনো বাস্তবতা নাই এসব কথা যদি কোনো সময় এমনি সিদ্ধান্ত গৌরী ও দর্শন আলোচনা হয় তখন আমি করতে পারবো ভাগবত আলোচনা করতে করতে হয় না তখন গতি স্তব্ধীভূত হয়ে যায় অনেক ইচ্ছা লাগে অনেক গভীর কথাকে শোনেই বা কে আর বলেই বাকে যে অরবিন্দ আক্ষ বিমুক্ত মানি না হ্যাঁ, যারা অভিমান করে বলছে আমি মুক্ত হয়েছি অবিশুদ্ধ বুদ্ধ হইব তাদের বুদ্ধি এবং হৃদয় শুদ্ধ হয়নি তারা আরুহ্য কৃষ্ণ পরম পদম হ্যাঁ, তারা ব্রহ্মপদে আরোহণ করেছি বলে দাবি করে ব্রহ্মহম বদন পরিফুল্লান জড়মতীন ইত্যাদি গালাগাল দিয়েছেন প্রবোধান সস্তে আমি আলোচনা করব কালকে ব্রহ্মহম বদন পরিফুল্লান জড়মতি ন এরা জড়মতি তাদের জন্য ধিক্ষার দিয়ে বলেছে এইসব নর পশুগুলোর জন্য এইসব নর পশুগুলোর জন্য হা হা হা এইসব নর পশুর জন্য আমরা কাঁদি ন কেশাঞ্চিত অহোহ মিলিত গৌরমধুন এখনো পর্যন্ত গৌরের চরণ গৌরের চরণের মকরন্দর একটু আস্বাদন করতে পারল না হো গৌর যে গৌরের আবির্ভাবের ফলেতে সারা জগতে প্রেমের বন্যা হয়ে গেল আহা হা হা গৌরের আবির্ভাবেতে জগতে প্রেমের বন্যা প্রেমের বন্যা চারিদিকে গৌরের আবির্ভাবে কিন্তু লেশও অপি আমাকে স্পর্শ করতে পারল না আহা কি দুর্ভাগা চৈতন্য ছন্দ অবতীর্ণে প্রেমের সাগর বয়ে গেল কিন্তু আমি এমন দুর্ভাগ্য আমার এক বিন্দু সেই প্রেমের অমৃত আমি পেলাম না জগৎকে ডুবিয়ে দিলেন গৌর আমি তার মধ্যে এত পাষণ্ড আমি বেঁচে রইলাম আমার মানুষ জীবনে ধিক্ষা এইসব আলোচনা হবে আগামী দিনগুলোতে যে অরবিন্দ আকশ বিমুক্ত মানে না স্তৈস্ত স্তৈয়স্ত ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয়ও তাদের বুদ্ধি শুদ্ধ হয়নি তাই জন্য তারা ব্রহ্মহম বদর পরিফুল্লান জড়মতি ন তারা জড়মতি আমি ব্রহ্ম হয়ে গেছি দাঁত তাকে বার করে দিলেন হ্যাঁ হ্যাঁ তুমি ব্রহ্ম হয়ে গেছো খুব ভালো কাজ করেছো তুমি ব্রহ্ম অহম বলছে বদন পরিফুল্লান জড়মতি ন আর তারা আরুহ্য করছে না পরম পদম হে ভগবান তোমার পরম পদ প্রাপ্ত হয়েছে বলে দাবি করে কিন্তু তারা পড়ে যায় আবার নিচে পড়ে যায় কেন বলছে পতন্তি অধ অনাদৃত যুষ্মত অঙ্গয় তোমার এই চরণ কমল যে নিত্য সত্য অনন্ত কালের ইতিহাসে সেটাকে কত সাহস বেটা এটাকে ভগবান অ্যাবজার্ট ভগবান নেই আমি একটা রক্তমাংসের পিণ্ড আমি সত্য মূর্খের দল এই কথাই তো বলছে মায়াবাদী আমি একটা মাংসের পিণ্ড মায়ের গর্ভ থেকে বেরিয়েছি এর কোনো কারণ নেই এমনি হয়েছে ভগবান ভগবান আবার কি ঠিকই তো তাই ঠিকই তো তাই ভগবান আবার কি এমনি এসে এইসব সূর্য চন্দ্র তারা মূর্খের দল জগতের যত বড় বড় সায়েন্টিস্ট কেউ এরকম গাধার মতো কথা বলেনি এখনকার গাধাগুলো যেরকম কথা বলে কোনো সায়েন্টিস্ট বলেনি নিউটন থেকে আইনস্টাইন থেকে কেউ বলেনি এরা কোথা থেকে বলছে পাষণ্ডের দল ভগবানের লীলা শোভনের আগে ভগবানের প্রতি বিশ্বাস হওয়া দরকার চরণ কমলে হ্যাঁ আমি আজকে গল্প শুনতে বসিনি আমি এমন একজনের কথা শুনতে বসেছি যে অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যার প্রভাব চলছে যে যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম সেই শোক দিয়ে আজকে সেই শোক কালকে আবার ব্যাখ্যা হবে জং ব্রহ্ম বরুণ হেন্দ্র রুদ্রমরুত স্থুন্মহন্তি দেবৈস্তবৈ বেদৈ সাঙ্গ পাদক্রমোপনিষদৈ গায়ন্তি যম সামগা ধ্যানাবস্থিত তদগতে ন মনসা পশন্তি যম যোগিনা যস্যাম তম ন বিদুসুরা সুরগণা देवाय तस्मै नमः वाञ्छा कल्पतरुवस्य के पासिन्द व्यवच पतितानं पावन भविष्णभ्यो नमो